আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সাত নম্বর প্রশ্ন গতকাল একটা দিন গেল ওইটাকে আমাদের এখানে চার সোমবারের গোসুলের দিন বলা হয় আউজবিল্লাহমিন শৈতান রাজুম চার সোমবার হ্যাঁ চার সোমবার চার সোমবার আসলে নয় এটা ওই চাহার সোমবার ফার্সি শব্দে এসছে চাহার সোমবার জি হ্যাঁ। তো রসুর উল্লাহ সাল্লাম সম্পর্কে এইরকম বিদাতি ধারণা আছে যে এই দিন রসুর উল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থায় শেষ গোসল করেছিলেন রসুল্লাহ সাল্লাম যদি সেই সমস্ত মৃত্যুর আগে গোসল করে থাকেন আর সেটা যদি বুধবার হয়ে থাকে তো আপনাকে আমাকে গোসল করতে হবে নাকি সাহাবিরা করেছেন নাকি জি বলছেন প্রশ্নকারী যে এটাতে আমাদের এখানকার মানুষ মানুষরা হুজুরদের দিয়ে দোয়া পড়িয়ে পানি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করে এটা নাকি করতে হয় আসলে কি এটা ঠিক এসব বিদাত কুল্ল বিদাত দলালা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি অকুল্ল দলালাতিন ফিন্নার আর এসব গুমরাহির পরিণাম জাহান্নাম জান্নাত নয় জান্নাতের রাস্তায় ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তায় চলা জি এসব বিদাত জি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিরা কেউ করেননি তাবা তাবেনরা করেননি আবু হানিফা শাহ মালিক আহমেদ করেননি এই নামটাই চাহার সাম্বা বুধবারকে বলে চাহার মানে চার আর সাম্বা মানে হচ্ছে ওই যে সাম্বা এক সাম্বা করে এই শনি রবি সম এগুলি গণনা ফার্সি ভাষায় রয়েছে তো এই আসলে এই ধর্ম এসছে পারস্য দেশ থেকে ইরান থেকে দেশ গেছে পার্সিয়ানদের কাছ থেকে এই ধর্ম গেছে সুতরাং এই ধর্মের সম্পর্ক মদিনার সাথে মক্কার সাথে হারমানি সানিবাসের সাথে নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে রসুর উল্লাহ মানে আমেল আমল কেউ যদি কোনো কাজকর্ম আমল করে লাইসা আলী আমরণে যেটা রসুর উল্লাহ আদর্শ নয় বা সেটা তার মুখে ছুঁড়ে দেওয়া হবে এবং যেমন তার আগে হাদিস বললাম যে জাহান্নামে যেতে হবে সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক আল্লাহ রব্বুল আলমিন অপরাধ দেখবেন আপনার অপরাধ যদি এমন বেদাত হয় যে বেদাত কুফরি শিরকের বেদাত তাহলে স্থায়ী জাহান্নাম দেবেন আর যদি সেটি আপনার কাবিরা গোনা বেদাত কিন্তু সেটা কুফরি পর্যন্ত পৌঁছায় না তাহলে অস্থায়ী নামে যেতে হবে আবার বেদাত ডেলি ডেলি এরকম যদি প্রতি বছর বেদাত করতে থাকেন আর রাত দিন বেদাত করতে আছেন নিয়ত পড়তে আছেন সম্মিলিত মোনাজাত করতে আছেন আর যত বেদাত থাকে করতে আছেন তাহলে ডেলি তো কাবিরা গোনা হতেই আছে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করুন না হলে জাহান্নামে যেতে হবে